জাহিলিয়ে সমাজটাকে ভেঙ্গে চুরে গড়তে আবার নতুন করে নের শপথ নে সব গোলামের শিকল ছিঁড়ে মুক্তির পথ আনড়ে ফিরে তাগুদের দে ভেঙ্গে দে জাহিলিয়ে সমাজটাকে ভেঙ্গে চুরে গড়তে আবার নতুন করে নের শপথ নে সব গোলামের শিকল ছিঁড়ে মুক্তির পথ আনড়ে ফিরে তাগুদের দে ভেঙ্গে দে সত্যের জয় আনতে ফিরে সাহস রাখো বুকে সত্যের জয় আনতে ফিরে সাহস রাখো বুকে কমজোর ইমান নিয়ে আছো যারা দুঃখে মরা ইমান জিন্দা করো অন্তরে তোমার মরা ইমান জিন্দা করো অন্তরে তোমার কণ্ঠে তোলো তাকবির ধ্বনি আল্লাহু আকবর আল্লাহু আকবর মিলিয়ে সমাজটাকে ভেঙ্গে চুরে করতে আবার নতুন করে নেই শপথ নে সব গোলামের শিকল ছিঁড়ে মুক্তির পথ আনলে ফিরে তাগুদের বিধিদে ভেঙ্গে দে সত্যের জয় আনতে ফিরে সাহস রাখো বুকে সত্যের জয় আনতে ফিরে সাহস রাখো বুকে কমজোর ইমান নিয়ে আছো যারা দুঃখে মরা ইমান জিন্দা করো অন্তরে তোমার মরা ইমান জিন্দা করো অন্তরে তোমার কণ্ঠে তোলো তাকবির ধ্বনি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার নতজান হয়ে আর কতকাল চলবে দালালি গোলামি আর কতকাল করবে নতজান হয়ে আর কতকাল চলবে দালালি গোলামি আর কতকাল করবে জালিমের অত্যাচার বেড়ে যাবে আরো জালিমের অত্যাচার বেড়ে যাবে আরো তোমরা যদি লোভ মৃত্যুর ভয় করো জিন্দাবাদ জিন্দাবাদ আমরা সবাই মৌলবাদ জোর গলায় সে কথা বললে ওরে বল বদর থেকে শিক্ষা নিয়ে ভয় ভীতি সব ভুলে গিয়ে বিপ্লবের লাল কেল্লা তোল রে ঘরে তোল জিন্দাবাদ জিন্দাবাদ আমরা সবাই মৌলবাদ জোর গলায় সে কথা বললে ওরে বল বদর থেকে শিক্ষা নিয়ে ভয় ভীতি সব ভুলে গিয়ে বিপ্লবের লাল কেল্লা তোল রে ঘরে তোল বাধ রে আমামা হরে হুঙ্কার ছাড়ে হুঙ্কার বলো আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর বলো আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর বিড়ালের মতো বেঁচে লাভ নেই লাভ নেই খোদার কাছে ওই জীবনের দাম নেই দাম নেই বিড়ালের মতো বেঁচে লাভ নেই লাভ নেই খোদার কাছে ওই জীবনের দাম নেই দাম নেই সিংহের মতো একটা দিনে বাঁচার মতো বাঁচো সিংহের মতো একটা দিনে বাঁচার মতো বাঁচো তোমরা যারা খোদার রাহে সংগ্রাম নিয়ে আছো ঝঞ্ঝা তুফান সব মারিয়ে তৌহিদি নিশান উড়িয়ে জুলুমের ওই জিন্দান খানা সাঙ্গ করে দে জ্বালা জ্বালা আগুন জ্বালা ভাঙরে এবার ভাঙরে তালা লাথি মেরে বন্দিশালা দে গুড়িয়ে দে ঝঞ্ঝা তুফান সব মারিয়ে তৌহিদি নিশান উড়িয়ে জুলুমের ওই জিন্দান খানা সাঙ্গ করে দে জ্বালা জ্বালা আগুন জ্বালা ভাঙরে এবার ভাঙরে তালা লাথি মেরে বন্দিশালা দে গুড়িয়ে দে হও নির্ভীক সৈনিক দুর্জয় দুর্বার দুর্জয় দুর্বার বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ঠান্ডা শীতল রক্তের দাম নেই দাম নেই ওই রক্তের কণিকায় ধার নেই ধার নেই ঠান্ডা শীতল রক্তের দাম নেই দাম নেই ওই রক্তের কণিকায় ধার নেই ধার নেই স্বার্থের পথ ছাড়ো দিনের হালটা ধরো স্বার্থের পথ ছাড়ো দিনের হালটা ধরো তোমরা যারা মোহাম্মাদের উম্মত দাবি করো ময়দান ওই দিচ্ছে ডাক সিংহ শাবুক জাগ্রে জাগ বিদ্রোহের আগুন দে জ্বালিয়ে দে বীরের জাতি মুসলমান ভয় করে না তোপ কামান প্রতিরোধে সে কথা দে বুঝিয়ে দে ময়দান ওই দিচ্ছে ডাক সিংহ শাবুক জাগ্রে জাগ বিদ্রোহের আগুন দে জ্বালিয়ে দে বীরের জাতি মুসলমান ভয় করে না তোপ কামান প্রতিরোধে সে কথা দে বুঝিয়ে দে বাজারে দামামা ঝন ঝন ঝঙ্কার ঝন ঝন ঝঙ্কার বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহু আকবার বলো আল্লাহু আকবর আল্লাহু আকবার আল্লাহু আকবর আল্লাহু আকবর জাহিলি সমাজটাকে ভেঙ্গে চুরে গড়তে আবার নতুন করে নেই শপথ নেই সব গোলামির শিকল ছিঁড়ে মুক্তির পথ আনলে ফিরে তাগুদের বিদিদে ভেঙ্গে দে জাহিলিয়ে সমাজটাকে ভেঙ্গে চুরে গড়তে আবার নতুন করে নের শপথ নে সব গোলামির শিকল ছিঁড়ে ভক্তির পথ আনলে ফিরে তাগুদের দে ভেঙ্গে দে সত্যের জয় আনতে ফিরে সাহস রাখো বুকে সত্যের জয় আনতে ফিরে সাহস রাখো বুকে কমজোর ইমান নিয়ে আছো যারা দুঃখে মরা ইমান জিন্দা করো অন্তরে তোমার মরা ইমান জিন্দা করো অন্তরে তোমার কণ্ঠে তোলো তাকবির ধ্বনি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার